إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون أما بعد আমি আজকে যে বিষয়ে আলোচনা করব আমার আলোচনার টপিকস হচ্ছে গফলাহ এর ব্যাপারে এই বিষয়টি সময়োচিত একটি বিষয় বলে আমি মনে করি এই বিষয়টি অত্যন্ত জরুরি গফলা এর ব্যাপারে আলোচনা করা আমার এই মেসেজ আমার এই বার্তা সকলের প্রতি এর মধ্যে আমি অন্তর্ভুক্ত সুতরাং এখানে যা কিছু বলবে এটা আমার থেকে শুরু অর্থাৎ আমিও এর মধ্যে অন্তর্ভুক্ত গফলা শব্দটি এসেছে এটার মূল রুট ওয়ার্ড মূল শব্দ হচ্ছে গফওয়ালা ইয়া গফলু এটা হচ্ছে নাফারা ইয়াংসুরু বাপ থেকে সুতরাং মূল ওয়ার্ড হচ্ছে গফলাতুন এটা শাব্দিক অর্থ হচ্ছে গফলা এর যে কেয়ারলেসনেস হিডলেসনেস বা অসাবধানতা অসতর্কতা অমনোযোগিতা এবং বর্তমান এই উম্মার যে অবস্থায় এ অবস্থায় আমি যা বুঝি আর অর্থ একটি এটাও হচ্ছে যে মূর্খতা এবং অজ্ঞতা কারণ কফলা এর কারণে আমরা মূর্খ এবং অজ্ঞ আমরা বহু অর্থে মূর্খ আমি কোরআনের কিছু আয়াত থেকে এই বিষয়টি ব্যাখ্যা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ কোরআনে গিলুন গিলিন এরকম শব্দ এসেছে আল্লাহ এই শব্দটি কোরআনের মধ্যে তিন ধরনের লোককে বর্ণনা করার জন্য তিন ধরনের লোকের ব্যাপারে ব্যবহার করেছেন এক নম্বর হচ্ছে ওই লোকেরা যারা দুনিয়ার জীবন সম্পর্কে গফিল অমনোযোগী অসতর্ক অসাবধান এবং অজ্ঞ দুই নাম্বার হচ্ছে কিতাবের লোকগণ কিতাব প্রাপ্ত লোকগণ তাওরা এর লোকেরা ইঞ্জিল প্রাপ্ত লোকেরা জব প্রাপ্ত লোকেরা এবং আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে এই কোরআন প্রাপ্ত লোকদের ব্যাপারেও এই গাফের শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ তারা কিতাবের ব্যাপারে যারা কিতাবের ব্যাপারে অমনোযোগী অসতর্ক মূর্খ তাদের প্রতি নাজিলকৃত এই কিতাবের ব্যাপারে তাদের ব্যাপারে এই ওয়াফেল শব্দটি গফেলুন শব্দটি ব্যবহার করেছেন এবং তৃতীয় প্রকার লোক হচ্ছে যারা অজ্ঞ মূর্খ অমনোযোগী অসতর্ক অসতর্ক আখিরাতের ব্যাপারে যদি আপনি বর্তমান সময়ে এই উম্মার দিকে তাকান তাহলে দেখতে পাবেন তারা যে জীবন যাপন করতেছে তাদের কোনো উপলব্ধি নাই যে তারা কোন দিকে যাচ্ছে কিসের দিকে তারা ছুটছে কিসের পিছনে তারা তারা ছুটছে স্পেশালি যে ইউথ সম্প্রদায় যুবক সম্প্রদায় এই যুবকরা জানে না তাদের ভবিষ্যৎ কি এটার কারণ কি কারণ হচ্ছে গফলা কারণ আর কিছুই না এটা হচ্ছে গফলা কারণ এর কারণ কি কারণ হচ্ছে মুসলিম হিসেবে তাদের যে আইডেন্টিটি মুসলিম হিসাবে তাদের পরিচয় এটা আজকে তারা হারিয়ে বসেছে তারা অমনোযোগী তারা অসতর্ক তারা অসাবধান তারা গাফেল তারা জানে না কোথায় ছুটে চলেছে তারা এরই ফলে আপনি দেখতে পাবেন এই যুবকদের মধ্যে মানসিক অসুস্থতা তারা হতাশাগ্রস্ত তাদের আত্মবিশ্বাস নাই কনফিডেন্ট নাই তাদের কোনো ব্যক্তিত্ব নাই কারণ কি আমরা আমাদের মুসলিমদের আইডেন্টিটি হারিয়ে ফেলেছি আমরা মুসলিম যুবকরা মুসলিম এই উম্মা ওয়েস্টার্ন কালচারকে অনুসরণ করতেছে পশ্চিমাদেরকে অনুসরণ করতেছে আমরা আমাদের ডিজাইনকে পরিবর্তন করি যেভাবে চান আল্লাহ সেভাবে নয় বরং যেভাবে বিভিন্ন স্পেশাল কিছু লোকেরা চায় বা বিভিন্ন লোকদের অনুসরণে আসেন আমরা এই তো গেল ব্যক্তি জীবন ফ্যামিলি জীবনের কি অবস্থা দেখবেন বিভিন্ন সমস্যায় ফ্যামিলির মধ্যে এখানে পিতা মাতার প্রতি কোনো সম্মান নাই পিতা মাতার প্রতি চাকর দাসদের মতো আচরণ করা হয় সন্তানরা আজ মায়ের ভালোবাসার জন্য তৃষ্ণার্থ মায়েরা আবার সন্তানদের ভালোবাসার জন্য তৃষ্ণার্থ অনুরূপ পিতাদের ব্যাপারে স্বামীদের ব্যাপারে স্ত্রীদের সাথেও ঠিক অনুরূপ অবস্থা কারণ কি কারণ শুধু গফলা এই যে সমাজে বিশৃঙ্খলা এই যে অনাচার এই যে করাপশন কি কারণ কারণ হচ্ছে গফলা গাফিলতির জন্য এই গফলার জন্য আমরা আমাদের মুসলিমদের যে সম্মানজনক অবস্থা মুসলিম হিসাবে যে আমাদের আইডেন্টিটি এটা আমরা হারিয়েছি আপনি আজকে রাস্তার দিকে তাকান তাহলে কে মুসলিম আর কে নন মুসলিম এটা আপনি পার্থক্য করতে পারবেন না মুসলিম বালক আর কাফের বালকদের মধ্যে পার্থক্য করতে পারবেন না মুসলিম মেয়েরা আর কাফের মেয়েরা এদের মধ্যে পার্থক্য করতে পারবেন না এর কারণ কি কারণ তারা তাদের আইডেন্টিটি জানে না মুসলিম হিসাবে তাদের মূলকে জানে না তারা আপনি যদি অর্থনৈতিক জীবনে দেখেন তাহলে দেখতে পাবেন সরাসরি হোক অথবা ইনডাইরেক্টলি হোক প্রত্যেকেই রিবা বা সুদের সাথে জড়িত হয়ে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে গফলা এই রিবার ব্যাপারে মাইনর সিন সবচেয়ে ছোট সিন সবচেয়ে ছোট গুণা হচ্ছে মায়ের সাথে জিনা করার সমতুল্য নাউজুবিল্লা এটা অথেন্টিক হাদিসের মধ্যে আছে যে সবচেয়ে ছোট পাপ এটা অথচ এই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা বর্তমানে রিবার সাথে জড়িত এই গফলার কারণে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন এই সব ক্ষেত্রে সব ক্ষেত্রে করাপশন আসুন আমাদের ধর্মীয় জীবনে কি অবস্থা এই এই গফলার পরিণতি আমরা এক এক দল বিভিন্ন বিভিন্নভাবে এক এক দল এক এক দলের মতাদর্শ নিয়ে সন্তুষ্ট বিভিন্ন বিভক্তি ডিভিশন এবং নিজেদেরকে আমরা এভাবেই পরিচয় দিই এটা হচ্ছে জীবনে ধর্মীয় জীবনের সবচেয়ে বড় গাফিলতি সবচেয়ে বড় গফলা আরো গফলা হচ্ছে আমরা মুসলিমরা একে অপরের বিরুদ্ধে আমাদের শক্তিকে খর্ব করছি নষ্ট করছি পরস্পর পরস্পরকে হিংসা বিদ্বেষ করে এক দল আরেক দলের ক্ষতি করার ইচ্ছায় এক দল আরেক দলকে হেয় করার জন্য একদল আরেক দলকে ভ্রান্ত প্রতিপন্ন করার জন্য মুসলিমরাই একে অপরের পিছনে তাদের সমস্ত শক্তি সামর্থ্য ব্যয় করতেছে এটা হচ্ছে আরও এক প্রকার গাফলা এই দিনের মধ্যে আমরা কত বইয়ের অনুসরণ করি অথচ আমরা কিতাব আল্লাহর অনুসরণ করি না আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই জীবনে আপনি কি বুঝে বুঝে একবার কোরআন শেষ করেছেন একবার আমি জানি না কজনের উত্তর থেকে হ্যাঁ উত্তর আসবে এটাই হচ্ছে গাফিল আমরা সবাই সলা পড়ি কিন্তু আমরা কি রসুল সাল্লাহ পরিপূর্ণ অনুসরণে সলা পড়ি ঠিক যেভাবে তিনি বলেছেন আমরা কি বুঝে বুঝে অর্থ সহকারে আমরা আমরা কি বিনয় নম্র সহকারে রসুল সাল্লাহ আসলামের অনুসরণে সলা পড়ি আমাদের সাধারণ জীবনযাত্রায় যদি আমরা দেখি তাইলে আমাদের কয়জন আছে যে আল্লাহকে পরিপূর্ণ স্মরণ করে কয়জন আছে যে তাদের সাধারণ এই যে জীবনযাত্রায় এর মধ্যে আল্লাহকে স্মরণ করে আমাদের কয়জন আছে যে খাবারের সময় বিসমিল্লা বলেন কয়জন আছে যে কাপড় পরার সময় দোয়া করে কয়জন আছে যে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হয় আবার ঘরে প্রবেশ করার সময় দোয়া পরে ভিতরে ঢুকে কয়জন আছে যে টয়লেটে ঢোকার সময় দোয়া পরে ঢুকে যখন আমরা ঘুমাতে যাই তখন অথবা যখন জেগে উঠি তখন দোয়া পড়ি তাহলে আমরা কি কি জীবনযাপন করতেছি কিসের জন্য জীবনযাপন করতেছি আমরা আখিরাতের জন্য তাহলে কি প্রস্তুতি নিলাম খবরের জন্য কি প্রস্তুতি নিলাম কি প্রস্তুতি আমরা নিচ্ছি অথচ আল্লাহ সুবান তো বলেছেন যে মানুষের মানব জাতির হিসাব নিকাশের সময় তো নিকটবর্তী তারা মুখ ফিরিয়ে তারা কোথায় চলেছে তারা অহম ফি গাফলাতে মরিদুন তারা গাফেল হয়ে তারা কোথায় ছুটে চলেছে তারা কোথায় মুখ ফিরিয়ে চলেছে আপনি জানেন যে আপনার যে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছরের জীবন এই জীবনটার হিসাব আপনাকে দিতে হবে প্রতিটা মিনিটে মিনিটে প্রতিটা ঘন্টায় ঘন্টায় প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে আল্লাহর সামনে পেশ করতে হবে আল্লাহর সামনে পেশ করতে হবে আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষের হিসাব নিকাশের নিকাশের সময় নিকটবর্তী হয়েছে অথচ তারা গাফিলতিতে গাফিলতির মধ্যে তারা মুখ ফিরিয়ে ছুটে চলেছে কোথায় চলেছে তারা আমাদেরকেও যদি আমাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় যে তোমার আজকের দিনের শেষে আজকের দিনের পাঁচটার সময় তোমার মৃত্যু সংঘটিত হবে তাইলে আমরা ব্যস্ত হয়ে যাব আমার জীবনে যা কিছু করছি তবা করার জন্য আমি আল্লাহর কাছে অতি একান্তভাবে আল্লাহর কাছে তবা করার জন্য আমার কার সাথে কি হক জড়িত এগুলাকে মিটিয়ে দেওয়ার জন্য আমি আমি কার সাথে কার কি হক নষ্ট করছি এগুলাকে মিটাই দেওয়ার জন্য এবং আল্লাহর কাছে অধিক তবা করার জন্য অথচ আমাদের আল্লাহ তো সতর্ক করে দিয়েছেন এবং আমাদের প্রতিটা দিনই হওয়া উচিত আমাদের জীবনের সর্বশেষ দিন আমরা তো মুসাফিরের মতোই জীবনটা যাপন যাপন করতে আল্লাহ রাসুল আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন اقترب للناس حسابهم অহম ফি غفلة معرضون মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী তারা তারা গাফিলতিতে মুখ ফিরে কোথায় চলেছে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সুরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি বিন্দু পরিমাণ জাররা পরিমাণ সৎ কাজ করবে সেইটা দেখতে পারবে এবং যে জাররা পরিমাণ অসৎ কাজ করবে সেইটা দেখতে পারবে তাহলে আপনার সমস্ত জীবনের হিসাব আল্লাহর সামনে জাররা জাররা করে দিতে হবে অথচ আমরা এই যে আয়াত যেটার মধ্যে সুরাম্বিয়ার এক নম্বর আয়াত যেটাতে আল্লাহ সতর্ক করে দিলেন মানব জাতির জন্য হিসাবের সময় নিকটবর্তী অথচ তারা মুখ ফিরিয়ে নিয়ে তারা গা ফিরিতে মুখ ফিরিয়ে নিয়ে কোথায় ছুটে চলেছে আমাদের কয়জন আছে যারা এই জীবনের যে আমাদের সামনে চারটা ডেস্টিনেশন চারটা লক্ষ্য এ ব্যাপারে সতর্ক সচেতন আমরা কয়জন এই ব্যাপারগুলোকে স্মরণ করি দিনে আমাদের যে সামনে যে চারটা ডেস্টিনেশন এক নম্বর হচ্ছে যখন আমাদের প্রাণ দেহ থেকে হরণ করা হবে আমাদের আত্মা দেহ থেকে হরণ করা হবে আমাদের খবরের জীবনের ব্যাপারে এবং যখন আমরা আল্লাহর সামনে হিসাব দিতে হবে এবং সর্বশেষ চার নম্বর পরিণতি যখন জান্নাত নাকি জাহান্নাম এই ব্যাপারগুলোতে আমরা কয়জন সচেতন আমরা কয়জন এই বিষয়গুলোকে স্মরণ করি এবং এই অনুযায়ী আমাদের জীবনকে সাজাই এই সময়কে ব্যয় করি সাবধান হওয়া দরকার সতর্ক হওয়া দরকার গা ফিলতিতে মুখ ফিরিয়ে না থেকে আল্লাহ কোরআনে সুরা হাদিদের ষোলো নম্বর আয়তে বলেছেন আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা মিনাল ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل من قبل فطال عليهم العمد فقست قلوبهم وكثير منهم فاسقون যারা ইমান আনে তাদের হৃদয়ে তাদের হৃদয়ে আল্লাহ স্মরণে বিগলিত হওয়ার সময় কি আসে নাই যে সত্য তাদের প্রতি অপতীর্ণ হয়েছে তাতে এবং পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মতো যেন তারা না হয় বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তর কঠিন হয়ে পড়েছিল তাদের অধিকাংশই হচ্ছে ফাসে ইবনে মাসউদ রাজিয়ালহ বলেন যে চার বছর অতিক্রান্ত হতেই আমাদেরকে এ ব্যাপারে নিন্দে করে এ আয়াত অবতীর্ণ হয় অর্থাৎ মুসলিমদের প্রতি সাহাবাদের প্রতি কিতাব যখন অবতীর্ণ হয়েছে তখন চার বছর অতিক্রান্ত হওয়ার পরে সাহাবিদেরকে আল্লাহ সুবাহানা তালা বলেছেন যে আলাম ইয়াকনি আন যে সত্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে সে বিষয়ে আল্লাহর ভয়ে বিগলিত আল্লাহ স্মরণে হৃদয় বিগলিত হওয়ার সময় কি ইমানদারদের আসে নাই এটা সাহাবারা আয়াতকে তারা তাদের নিজের দিকে মনে করতেন যেন তা উনার উদ্দেশ্যে নাজিল হয়েছে উনাকে উদ্দেশ্য করে সো এটা যেন বলতেছে হে উমক হে মোহাম্মদ হে ইয়াকুব হে আইয়ুব হে মুসা হে মুস্তফা তোমার কি এখনো সময় আসেনি তোমার কি এখনো সময় আসেনি আল্লাহর স্মরণে তোমার হৃদয় বিঘুলিত হওয়ার তোমার প্রতি যে সত্য অবতীর্ণ হয়েছে এটা আমাদেরকে যেন আহ্বান করতেছে আমাকে সহ আপনারা যারা এই লেকচার শুনতেছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে মনে করেন যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর স্মরণে হৃদয়কে বিগলিত হওয়ার সময় কি আমাদের এখনও আসে নাই কোরআন তো সেই চোদ্দশো বৎসর পূর্বে নাজিল হয়েছে এখনও কি আমাদের সময় আসে নাই আমাদের জীবনের বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর তো পার করছি আমাদের কি এখনও সময় আসে নাই আল্লাহ স্মরণের হৃদয় বিগলিত হওয়ার আমাদের অন্তর বিগলিত হওয়ার আল্লাহর সামনে আমাদের কিতাবের দিকে ফিরে আসার আমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মতো যেন আমাদের এরকম না হয় যে অন্তরটা কসাত করলুব তাদের আমাদের অন্তরটা কঠিন হয়ে যায় ফাসেক ছিল সুরাব আকারের মধ্যে তো আল্লাহ বলছেন পাথরের মতো অন্তর পাথরের চাইতেও কঠিন হয়ে যায় পাথরের মধ্যেও এমন পাথর আছে যা আল্লাহর ভয়ে ফেটে যায় এবং পানি প্রবাহিত হয় আর অন্তর এর সাথেও কঠিন হয়ে যায় এমনকি সেই অন্তর আর আল্লাহর দিকে ফিরে আসে না আল্লাহর দিকে তবা করে না আমাদের কি এখনও সময় আসে নাই এখনো সময় হয় নাই আল্লাহর সামনে আল্লাহর সারণে আল্লাহ আমাদের হৃদয় বিগলিত হওয়ার আল্লাহর কিতাবের দিকে ফিরে আসার আল্লাহকে স্মরণ করার হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বুখারি এবং মুসলিমের হাদিস যে দেহের মধ্যে এমন একটা অঙ্গ রয়েছে যদি এটা সুস্থ থাকে তাহলে সমস্ত দেহ সুস্থ থাকে আর যদি এটা অসুস্থ হয়ে যায় তাহলে পুরা দেহ অসুস্থ হয়ে যায় আর এটা হচ্ছে কল্প অপর এক হাদিসে মিজির হাদিস যেটা সাহি হাদিস রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে বান্দা যখন একটা গুণা করে তখন তার অন্তরে কি হয়ে যায় ব্ল্যাক স্পট তাদের অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যদি সে তবা করে এটা পরিষ্কার হয়ে যায় আর যদি সে গুণা কন্টিনিউ করতে থাকে তখন এই এই এই যে দাগ এটা বাড়তেই থাকে এবং অবশেষে কল্পটা কালো হয়ে যায় তার কলব কি হয়ে যায় মৃত হয়ে যায় এই কলব এ কলব আর আল্লাহকে স্মরণ করে না এ কলবের কাছে ভালো জিনিস আর ভালো লাগে না আমাদের কতজন আমাদের মধ্যে কতজন আমরা কত গুণাহ করতেছি আমরা কি আল্লাহর সামনে যথাযথভাবে তবা করতেছি আল্লাহর কাছে ফিরে আসতেছি সুতরাং আমাদের জন্য সলিউশন কি আমাদের জন্য সমাধান কি সমাধান একটাই যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আল্লাহ স্মরণে হৃদয়কে বিগলিত করা এবং কিতাবের দিকে ফিরে আসা যেটা হাদিদের আয়ত আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সাবমিশন করে দেওয়া কোরআনের দিকে ফিরে আসা এটাই হচ্ছে সলিউশন এটাই হচ্ছে আমাদের জন্য সমাধান হয়তো তাদের অনেক ভালো ইসলাম পরিলক্ষিত হয়েছে তারা তাদের অনেক থাকুয়া প্রকাশ পাইছে বাট ধীরে ধীরে তারা তাদের এখন আবার তারা ব্যবসা বাণিজ্য তারা তাদের বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে দিনের দিকে তাদের এখন সময় দেওয়ার সময় নাই তারা আল্লাহর যে ফারতিয়াতগুলো আদায় করার এগুলার সময় নাই তাদের কাছে তাদের কাছে আল্লাহর স্মরণে তাদের মানুষকে ইসলামের দিকে আহ্বানে ইসলামের কাজে সময় ব্যয় করার আল্লাহ সন্তুষ্টির কাজে সময় ব্যয় করার এখন আর সময় নেই তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে আমাদের সাবধান হওয়া দরকার আমাদের অবস্থা যেন পূর্ববর্তীদের মতো হয়ে না যায় যে কিছু কাল অতিক্রান্ত ভৌকাল অতিক্রান্ত হওয়ার পর কসাত কলু বহুম তাদের অন্তর কঠিন হয়ে গেছিল আমাদের হৃদয়গুলো কঠিন হওয়ার আগেই আল্লাহ স্মরণে বিগলিত হওয়া দরকার কিতাবের কাছে ফিরে আসা দরকার আমাদের সাবধান হওয়া দরকার আল্লাহ সুরাই ইউনুসের সাত নম্বর আয়তে বলেছেন যে নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের আশা পোষণ করে না এবং এই দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট এবং যারা আমাদের আয়াত সম্পর্কে অসাবধান গাফের অমনোযোগী অসতর্ক যারা তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে নার বিমা কানু তারা যা অর্জন করছে এটার জন্য তাদের আবাসস্থল হচ্ছে না আমাদের সাবধান হওয়া দরকার আল্লাহর আয়াত আল্লাহর প্রমাণ আল্লাহর তরফ থেকে যে আয়াতগুলা যে শিক্ষাসমূহ যে আল্লাহ আমাদেরকে যে ওয়াহি নাজিল করেছেন এ ব্যাপারে গাফেল থাকার থেকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন আল্লাহ সাবধান করে দিয়েছেন আমাদের প্রত্যেকের এই কোরআনের হক আদায় করা দরকার এই কোরআনের প্রতি যে অধিকার এটা আমাদেরকে আদায় করা দরকার আমাদের এই কোরআনের ব্যাপারে যে ছয়টি হক যে ছয়টি অধিকার আমাদের আছে এ ব্যাপারে আমাদেরকে আদায় করতে হবে আল্লাহর এই আয়াতগুলোর ব্যাপারে আমাদের এই কোরআনের প্রতি হাক হচ্ছে কোরআনের হাক আমাদের প্রতি হচ্ছে আমরা আমাদেরকে এই কোরআন পড়তে জানতে হবে কিভাবে পড়তে হয় এটা শিখতে হবে আমাদেরকে এই কোরআনের অর্থ জানতে হবে আমাদের এই কোরআন সম্পর্কে তাদাব্বুর করতে হবে আমাদের এই কোরআনের প্রত্যেকটি আয়াত সম্পর্কে হৃদয়ঙ্গম করতে হবে আমাদের চার নাম্বার অধিকার হচ্ছে আমাদের প্রতি এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে এটাকে কনভে করতে হবে এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং ছয় নাম্বার হচ্ছে এই পাঁচটা কাজ আমাদের জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে অর্থাৎ আমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদেরকে এই অধিকার এই হাতগুলা এই এই কাজগুলো কন্টিনিউ করতে হবে কোরআনের ব্যাপারে আল্লাহ আলা সতর্ক করে দিয়েছেন তারা যারা গা ফেলভাবে তাদের সময়কে কাটায় যারা গা ফেলভাবে আল্লাহর আয়ের থেকে গা ফেল আল্লাহর আয়ের থেকে গাফিলতির পরিণতি আমরা মুসলিম উম্মার মধ্যে আজকে দেখতে পাচ্ছি আল্লাহ বলে দিয়েছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন বলুন তোমাদের কাছে যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের গোত্র গোষ্ঠী এবং তোমাদের সম্পদ যেটা তোমরা অর্জন করছো তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা তোমরা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান যেটাকে তোমরা পছন্দ করো এইগুলা যদি এই আটটা জিনিস যদি তোমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয় তাহলে অপেক্ষা করো অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত আল্লাহর আজাব আসা পর্যন্ত আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়ত করেন না আল্লাহর আয়ের থেকে গাফিলতির পরিণত হচ্ছে আজকে আমরা এই এই এই যে আল্লাহ এই আটটা জিনিস থেকে এই তিনটা জিনিস থেকে আটটা জিনিস বেশি প্রিয় হইলে আল্লাহর আজাব আসার অপেক্ষা করতে বলছেন এই পরিণতি আমরা এই উম্মার মধ্যে দেখতে পাচ্ছি আমরা আমরা ফিলিস্তিনে আমরা মায়ের খাচ্ছি আমরা আফগানে মায়ের খাচ্ছি ইরাকে মায়ের খাচ্ছি কাশ্মীরে মায়ের খাচ্ছি বসনিয়া স্পেন সারা দুনিয়ার মধ্যে মুসলিমরা আজকে লাঞ্ছিত কারণ কি কারণ শুধু কারণ হচ্ছে এটা আমাদের দুই হাতের অর্জন দুই হাতের উপার্জন কারণ হচ্ছে আমাদের কাছে এই দুনিয়ার জীবন দুনিয়ার জীবন নিয়ে আমরা সন্তুষ্ট আমরা যেটা হাজিসে আল্লাহ রসুল বলছেন কৃষিকাজ এবং ইনা নামক এক প্রকার ব্যবসা এবং গরুর ল্যাস ধরে আমরা সন্তুষ্ট হয়ে গেছি আমাদের কাছে এইসব আমাদের স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা আমাদের দুনিয়ার বাসস্থান আমাদের এই দুনিয়ার জীবন সবুজ পৃথিবীটা আমাদের কাছে বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার সাথে এই জন্যই আজকে আমাদের এই পরিণতি আমরা আমাদের নিজেদের দুই হাতের কামাই ভোগ করতেছি কুফারা আমাদের কিছুই করতে পারতো না ওরা আমাদের থেকে চোখ তুলে তাকানোর সাহস পেত না আল্লাহ আমাদের সঙ্গে আছেন কিন্তু আল্লাহর কিছু মূলনীতি আছে আল্লাহ কাদেরকে সাহায্য করবেন আল্লাহ এই মূলনীতির চেঞ্জ করেন না আল্লাহ এই মূলনীতির পরিবর্তন করেন না আল্লাহ সাহায্য করেছিলেন আল্লাহ সাহায্য করেছিলেন নোহ আলাইসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন সালেহ আলাইসলামকে আল্লাহ সাহায্য করেছিলেন হুদ আলাইসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন মুসা আলাইসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন ঈসা আলাইসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন আবু বকর উম্মার উসমান আলী রাজাকে আল্লাহ সাহায্য করেছিলেন বদরের যে মুসলিমরা বদরে উপস্থিত ছিল তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন যে যেসব লোকেরা উপস্থিত হয়েছিল তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন আহজাদে যারা উপস্থিত ছিল তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন তাবুকে যে মুসলিমরা উপস্থিত হয়েছিল তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন হুনাইনে যে মুসলিমরা উপস্থিত হয়েছিল তাদেরকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মুসলিমদেরকে সাহায্য করেছেন যতক্ষণ তারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরেছিল যখনই তারা এই আল্লাহর কিতাব থেকে গাফিল হয়ে গেছে তাদের প্রতি এই পরিণতি নেমে আসছে তাদের প্রতি লাঞ্ছনা নেমে আসছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কুফাররা আল্লাহ আল্লাহ রাসুলকে সাহায্য করেছেন এক মাসের পথের দূরত্ব থেকে কুফারদেরকে ভয় দ্বারা অর্থাৎ কুফাররা এক মাসের পথের দূরত্বে থেকে মুসলিমদেরকে রাসুল সাল্লাহকে ভয় পাইত কারণ কি কারণ তারা তারা ছিলেন প্রকৃত মুসলিম তারা ছিলেন হাক মুসলিম তারা আল্লাহর অধিকারকে আল্লাহর কিতাবের অধিকার আল্লাহর কিতাবকে যথাযথভাবে পালন করতেন তারা গাফেল ছিলেন না আর আমরা গাফেল বলে আমাদের এই পরিণতি এটা আমাদের দুই হাতের কামাই আমরা আমরা আজকে মুসলিমরা ঘুমিয়ে আছি শুধু ঘুমিয়ে বললে ভুল হবে ঘুমিয়ে নয় কুমার মধ্যে আছি আমরা যেন আমরা যেন বেহুশ হয়ে আছি যখন এই মুসলিমরা এই মূলনীতি থেকে সরে গেল যখন কোরআনকে দূরে সরিয়ে দিল যখন এই দুনিয়াকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেল ভোগ বিলাসে মত্ত হয়ে গেল তখনই আসলে এই পরিণতি মুসলিমদের প্রতি ও মুসলিম তুমি সাবধান হও তুমি আল্লাহর হাত থেকে গাফিল হও না আল্লাহর কোরআন থেকে আল্লাহর কিতাব থেকে গাফিল হও না তোমাকে যেন এই কোরআন বলছে জেগে ওঠো সাবধান হও সতর্ক হও আল্লাহ স্মরণের হৃদয়কে বিগলিত করো আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো তুমি তোমার দুই হাতের কামের জন্য জাহান নামের অধিবাসী হয়ে যা হয়ে যাও না তুমি এমন লোকদের মতো হয়ে যাও না যাদের কল বাসে কিন্তু তারা চিন্তা করে না তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দ্বারা দেখে না কান আছে কিন্তু কান দ্বারা শোনে না তুমি এমন লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না তুমি গাফিলতি পরিত্যাগ করো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো সাবধান হয়ে যাও আমাদের কতজন আছে আমরা ম্যাগাজিন পড়ি কিন্তু কোরআন পড়ি না আমরা বিভিন্ন বই পড়ি কিন্তু কোরআন পড়ি না আমরা বিভিন্ন গল্প মন উপন্যাস পড়ি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দিই গল্প পড়ে কিন্তু আমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরি না অথচ এই কোরআন এই কিতাব এটার ব্যাপারে এটা হচ্ছে আমাদের জন্য হুদা এটা হচ্ছে আমাদের জন্য গাইডেন্স পথের নির্দেশ জাহালিকাল কিতাব উলাফি হুদাল্লিল মোত্তাকিন এটা হচ্ছে সেই কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই এবং এটা হচ্ছে মোত্তাকিনদের জন্য হৃদায়াত তো মুসলিম তুমি কিভাবে চলবে এই দুনিয়ার মধ্যে যদি তুমি আল্লাহ নির্দেশ না জানো এই হিদায়তের ব্যাপারে অজ্ঞ থাকো গাফেল থাকো আমাদের জন্য এই চলার যে রাস্তা এটা আমাদের জন্য হেদায়ত পথের নির্দেশ এই কোরআন সুস্পষ্ট বর্ণনা অথচ আমরা এটার থেকে গাফেলভাবে সময় কাটাচ্ছি সুতরাং আবারও বলি কিতাবের দিকে ফিরে আসো এই কিতাবকে শিখতে কিতাবকে শিখতে হবে আমাদেরকে এই কিতাবের অর্থ জানতে হবে এই কিতাব সম্পর্কে প্রতিটা আয়াত সম্পর্কে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে আমাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে আমাদেরকে এই মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই বুশ এই ওবামা এই টনি প্লেয়ার এই ক্যামেরন ওরা আমাদের সাথে যুদ্ধ করতেছে কারণ কারণ ওরা জানে কিতাবে যাদের যারা কিতাবের যথাযথ অনুসারে ওই লোক আমরা না আমাদেরকে তারা ক্ষুধার্ত লোকেরা যেভাবে খাচ্ছে হাদিসে যেভাবে আসছে এবং তারা কুড়ে কুড়ে খাচ্ছে কারণ আমরা কিতাব থেকে গাফেল হয়ে গেছি দুনিয়ার দিকে এই দুনিয়ার লোভ লালসায় করে এই সবুজ পৃথিবীর পিছে আমরা বিলাসিতায় গা বাসিয়ে দিয়েছি এই জন্য ওরা আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে আমাদের দিকে যুদ্ধ করতেছে আমাদেরকে মারতেছে আমাদেরকে লাঞ্ছিত করতেছে কিন্তু মুসলিমরা এমন জাতি নয় মুসলিমরা যদি তাদের মূলনীতিতে ফিরে যেত তারা যদি আল্লাহর কিতাবের দিকে ফিরে যেত কুফফাররা মারবে তো দূরের কথা চোখ তুলে থাকানোর সাহস পেত না এই জন্যই আমি বলি যে আমরা গাফিলতির মধ্যে ডুবে আছি আমরা কমায় আছি আমরা ব্যাহুস অজ্ঞান হয়ে পড়ে আছি আমাদেরকে এই গাফিলতি পরিত্যাগ করতে হবে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে আমাদেরকে সিনসিয়ারভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে আমাদের অন্তরগুলো যেন কঠিন না হয়ে যায় আমরা যেন আমাদের আমাদের সাবধান হওয়া দরকার আল্লাহ আমাদের প্রতি কী কী ফাঁদ করেছেন কি কি বিষয় আমরা এই আল্লাহর অধিকারগুলো রক্ষার ব্যাপারে আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়নের ব্যাপারে মুসলিম উম্মার প্রতি যে নির্যাতন নিষ্পেষণ চলতেছে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার কেন আমাদের এই পরিণতি কিসে আমাদের কল্যাণ কিসে আমাদের মুক্তি আমাদের কাছে যদি আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ রাস্তায় জিহাদের চাইতে অন্য জিনিসগুলা বেশি প্রিয় হয়ে যায় ওয়াইট করো হে মুসলিম সাবধান হয়ে যাও তুমি এই পরিণতি আমরা চারপাশে দেখতে পাচ্ছি তুমি শান্তিতে আসো মনে করতেছ তুমি নিজে যে একদিন এই ফিতনার বস্তু হয়ে যাবে না এটা থেকে কি তুমি নিজেকে মুক্ত মনে করতেছ আল্লাহ জেনে নিবেন কারা মুজাহিদ এবং কারা সবরকারী আল্লাহ জেনে নিবেন কারা আল্লাহ আল্লাহ রাসুল এবং মুকমিনদেরকে ব্যতীত অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই আজকে তোমার অন্য ভাইকে বন্দি করে নিয়ে যাচ্ছে আর তুমি দেখতেছো খালি তোমার হৃদয়ে ব্যথা জাগরিত হয় না তুমি যে কালকে বন্দি হয়ে যাবা না এভাবে জেলখানে চলে যাবে না এটার কি কি নিশ্চয়তা আছে আজকে তোমার ভাইদেরকে অন্য দেশে মারতেছে তোমাকে যে কালকে মারবে না তোমার মা বোনদের ইজ্জত নষ্ট করবে না তুমি কি কেমনে নিশ্চিত হয়ে বসে আছো সাবধান হও তোমার কাছে ফেতনা উপস্থিত হওয়ার পূর্বেই ওই যে মা বোনদেরকে মারতেছে তারা তোমারই মা বোনদের মতো মুসলিমরা তো একই জাতি একই দেহের মতো সাবধান হয়ে যাও আমাদেরকে পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে যৌবনের গুরুত্ব দিতে হবে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে আমাদের সুস্থতাকে গুরুত্ব দিতে হবে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে আমাদেরকে অবসরের সময়ের যথাযথ কাজে লাগাতে হবে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে আমাদের সম্পদের কাজে লাগাতে হবে দারিদ্রতার পূর্বে আমাদের এই জীবনকে কাজে লাগানো দরকার মৃত্যুর পূর্বে এখনই সময় এই গাফলাকে পরিত্যাগ করার এই গাফলার সাথে যুদ্ধ করার এই গাফিলতিকে পরিত্যাগ করে আল্লাহর দিকে মনোযোগী হওয়ার ইসলামের দিকে মনোযোগী হওয়ার আল্লাহর অধিকার সমূহের দিকে জানার আল্লাহর কিতাবের দিকে ফিরে আসার এবং নিজের স্থান কোথায় করে নিবে এ ব্যাপারে সাবধান হওয়ার হে মুসলিম তুমি সাবধান হও তুমি গাফিলতি পরিত্যাগ করো তুমি আল্লাহর দিকে ফিরে আসো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক